ইলেকশনের সময় বন্ধু আবার আসতাছে লুটেরারা ক্ষমতার খোয়াব দেখতাছে হায় রে খোয়াব দেখতাছে ইলেকশনের সময় বন্ধু আবার আসতাছে লুটেরারা ক্ষমতার খোয়াব দেখতাছে হায় রে খোয়াব দেখতাছে তুমি বন্ধু হে তা দিয়েছিলে কর পাশ করার পর জনগণের থাকবে নাগর বেতা তুমি বন্ধু হে থা দিয়েছিলে কথা পাশ করার পর জনগণের থাকবে নাগর বেথা এখন আমি জনগণকে কি দিয়ে বুঝাই টাকার বস্তা লইয়া আমি ভুট কিনিতে যাই হায় রে কিনিতে যাই ইলেকশনের সময় বন্ধু আবার আসতাছে লুটেরারা ক্ষমতার খুব দেখতাছে হায়রে খুব দেখতাছে ইলেকশনের সময় বন্ধু আবার আসতাছে লুটেরারা ক্ষমতার খুব দেখতাছে হায়রে খুব দেখতাছে ভুটকিনিয়া ফাঁস করিয়া গেলাম নেতা হইয়া সামনে পিছে পুলিশ লইয়া ঘুরলাম গাড়ি লইয়া ভুটকিনিয়া ফাঁস করিয়া গেলাম নেতা হইয়া সামনে পিছে পুলিশ লইয়া ঘুরলাম গাড়ি লইয়া টাউড বাটফার দালাল লইয়া করিলাম ভরাই জনগণের বুকে দিলাম গরম করাই হায়রে গরম করাই ইলেকশনের সময় বন্ধু আবার আসতাছে লুটে তারা ক্ষমতার খুব দেখতাছে হাইরে খুব দেখতাছে ইলেকশনের সময় বন্ধু আবার আসতাছে লুঠেরা ক্ষমতার খুব দেখতাছে হাইরে খুব দেখতাছে বাঙ্গাচুরা রাস্তাঘাটের মেরামতের খবর নাই আগের রাস্তায় নিজের নামের নাম পলক লাগাই ভাঙ্গাচুরা রাস্তাঘাটের মেরামতের খবর নাই আগের রাস্তায় নিজের নামের নাম পলক লাগাই পাবাজি গলাবাজি করিয়া বেড়াই পেশি শক্তি দিয়া মানুষ সমানে পিটাই হায়রে সমানে পিটাই ইলেকশনের সময় বন্ধু আবার আসতাছে লুটেরারা ক্ষমতার খুয়াব দেখতাছে হায়রে খুব দেখতাছে ইলেকশনের সময় বন্ধু আবার আসতাছে লুটেরারা ক্ষমতার খুব দেখতাছে হাইরে খুব দেখতাছে ইলেকশনের সময় বন্ধু আবার আসতাছে লুটেরারা ক্ষমতার খুব দেখতাছে হাইরে খুব দেখতাছে খুব দেখতাছে হাইরে খুব দেখতাছে www.almodinaalmodina.com